الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহ সুবহান তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে আব্বু আপনাদের সামনে উপস্থিত আলহামদুলিল্লাহ তার পরপরে দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতি আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই মর্মে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ আসলে মানুষকে আল্লাহ সুহান তারা কেন সৃষ্টি করেছেন আর আমরাই বা পৃথিবীতে কেন এসেছি আর আমরাই বা পৃথিবীতে কি করতেছি এত কিছু করার পিছনে আমাদের উদ্দেশ্যই বা কি আমাদের লক্ষ্যই বা কি যতক্ষণ না মানুষের সামনে তার লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হয় ততক্ষণ মানুষ একটি মাঝিবিহীন নৌকার মতো কোথায় যাবে তা ঠিক করতে পারে না এই জন্য মানুষের সবার আগে ঠিক হওয়া উচিত তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি একটা যুবকের উপস্থিত হাজারো যুবক আছে বিশাল জনসমাবেশ একটা যুবকের honours masters SSC HSC PhD সবকিছু কমপ্লিট করে চাকরি পেতে পেতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়ে যায় এই তিরিশ পঁয়ত্রিশ বছর সে শুধু একটা চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করেছে সে আর বাঁচবে কতদিন আর খুব জোর ত্রিশ বছর তাই নয় কি তো মাত্র ত্রিশ বছরের নিশ্চিতভাবে জীবনযাপনের জন্য সে তার পূর্বে ৩০ থেকে পঁয়ত্রিশ বছর কঠোর পরিশ্রম করেছে কোনো মতে যদি একটা চাকরি পাওয়া যায় কোনো মতে যদি একটা কাজ পাওয়া যায় ঠিক আছে মেনে নিলাম ৩০ পঁয়ত্রিশ বছর পরিশ্রম করলো চাকরির জন্য তারপর চাকরি পেয়ে গেল টাকা পয়সা উপার্জন হচ্ছে ব্যাংক ব্যালেন্স জমা হচ্ছে ছেলে মেয়ে মানুষ হচ্ছে তারপরে এত কিছু করার পিছনের আসল উদ্দেশ্যটা কি রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এক হাদিসে বলছেন আদম আদম সন্তান বলে মালি মালি মালি আমার টাকা আমার টাকা আমার টাকা হে আদম সন্তান তোমার কিসের টাকা মা আখালতা জীবনের শুরুতে মায়ের বুকের যে দুধ খেয়েছিলে তাকে এখন আছে না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সকালে যা খেয়েছ দুপুরে তা হজম হয়ে যায় দুপুরে যা খেয়েছ রাত্রে তা হজম হয়ে যাবে রাতে যা খাবে সকাল হতে হতে তা হজম হয়ে যাবে টাকা দিয়ে তুমি কি করো টাকা দিয়ে তুমি খাবার কিনো চাউল কিনো ডাল কিনো রুটি কিনো খাদ্যদ্রব্য কিনো সেই খাদ্যদ্রব্য তো এক সন্ধ্যার বেশি টিকে না তাহলে সে টাকা তো শেষ হয়ে গেল ওমা লাবিস্তাফা আবলাইতা আদৌ সন্তান টাকা দিয়ে তুমি আর কি করো টাকা দিয়ে তুমি জামা কিনো দামি দামি প্যান্ট দামি দামি শার্ট দামি দামি লুঙ্গি তো আজ থেকে পাঁচ বছর আগে আপনার যে লুঙ্গি ছিল তা কি এখন আছে নাই আল্লাহ রাসুল উঠেই বলতেছেন তুমি যে কাপড় ক্রয় করো টাকা দিয়ে সেই কাপড় একদিন পুরাতন হয়ে যায় ছিঁড়ে যায় তো মানুষ কি টাকা দিয়ে শুধু খাবার কিনে আর কাপড় কিনে না আরো কিছু করে কথা বলেন আরো কিছু করে আর কি করে মানুষ জমি জায়গা কিনে বাড়ি ঘর তৈরি করে বিল্ডিং বানায় তো সেটার কথা আল্লাহ রাসুল কি বলতেছে সেটার কথা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছে যা তুমি খেলে তা হজম হয়ে গেল যা কাপড় ক্রয় করলে তা ছিঁড়ে ফেটে গেল নষ্ট হয়ে গেল আর বাকি যা কিছু করো না কেন খাওয়া আর কাপড় ক্রয় বাদে খাওয়া আর কাপড় ক্রয় বাদে টাকা দিয়ে আর বাকি যা কিছু করো না কেন বাড়ি হোক জমি হোক সেটা তোমার ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নেবে আল্লাহ কত বড় কথা তাহলে আপনার থাকলো কি এই যে তিরিশ পঁয়ত্রিশটা বছর আপনি পরিশ্রম করলেন হাড় ভাঙা খাটুনি খাটছেন মাঠে জমিতে চাষাবাদ করতেছেন মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা দিয়ে খাবার খেয়ে খাবার হজম হয়ে গেল জামা কিনে জামা নষ্ট হয়ে গেল আর বাকি যা কিছু করলেন আল্লাহ রাসুল বলতেছে আপনি শুধু মরেই দেখেন আপনি যেমন আপনার বাপের জমি জায়গা ভাগ করে নিয়েছেন আপনার ছেলে মেয়ে তেমনি আপনার জমি জায়গা ভাগ করে নিবে ওটা আপনার নয় তাহলে আপনার থাকলো কি পৃথিবীতে আপনি কেন এসেছিলেন কি জন্য পৃথিবীতে এসেছিলেন আপনার কাজটা আসলে কি ছিল কি করা আপনার উচিত ছিল এটা কিন্তু আমার এবং আপনার জানা জরুরি অবশ্য কর্তব্য আজ যে সন্তান সন্ততির জন্য যে স্ত্রী পুত্রের জন্য আপনি মায়া কান্না কাঁদেন যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকা পাঠান যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা খাটুনি খাটেন সেই সমস্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্রের কথা আল্লাহ বলতেছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি সেই দিন কঠিন দিন যেই দিন আপনি দুনিয়াতে আপনার যে সন্তান সন্ততির জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছেন আপনার যে স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছেন আপনার সেই প্রাণ প্রিয় স্ত্রী আপনার সেই প্রাণ প্রিয় সন্তান সন্ততি কঠিন কিয়ামতের মাঠে আপনাকে দেখে পালিয়ে যাবে আল্লাহ আমি বলিনি আল্লাহ বলছেন কোরআনে আর আল্লাহ সুবাহ যা বলেন সত্য বলেন তাহলে সেই কিয়ামতের মাঠে আপনার জন্য কি থাকে পৃথিবীতে আপনি তাহলে কেন এসেছিলেন আপনার কি করা উচিত ছিল আপনি কি সাথে নিয়ে গেলেন কঠিন কিয়ামতের মাঠের বিষয়ে আল্লাহ সুহান বলছেন فأما من أوتي كتابه بيمينه কঠিন কিয়ামতের মাঠে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে কি বলবে হা আসো আমার আমল নামা পড়ো আমি বিশ্বাস করতাম একদিন আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে আর যার বাম হাতে আমল নামা দেওয়া হবে তার অবস্থা কি হবে যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে চিৎকার করে বলবে মা আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসতেছে না দুনিয়াতে আমার ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি কোটি টাকা ছিল তা আজকে কিয়মতের মাঠে কোনো কাজে আসতেছে না দুনিয়াতে আমার যা সম্পত্তি ছিল ক্ষমতা ছিল দাপট ছিল আজকে আমার তা কাজে আসতেছে না কিয়মতের মাঠে টাকা রুপি রিয়াল দিনা এগুলো কিছু থাকবে না কিয়ামতের মাঠে মুদ্রা হবে মানুষের নেকি আর মানুষের গুণা কেউ যদি কারো কাছে পাঁচ হাজার টাকা পেয়ে থাকে তাহলে কিয়ামতের মাঠে টাকাই গুনে দেওয়ার সুযোগ থাকবে না কিয়ামতের মাঠে মুদ্রা হবে নেকি আর গুণা হয় পাঁচ হাজার নেকি গুনে দিতে হবে অথবা পাঁচ হাজার গুণা নিয়ে নিতে হবে কিয়ামতের মাঠে একটাই মুদ্রা চলবে সেই মুদ্রার নাম নেকি আর গুণা ওই ভয়াবহ দিনের কথা বলতে গিয়ে আল্লাহ সুহান তাআলা বলতেছেন আল কারিআতু মাল কারিআ করেআ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেওয়ালে বাড়ি দেওয়া দরজায় আঘাত করা করাঘাত করা যেমন বিভিন্ন জায়গায় বিপদ সংকেতের জন্য হুইসেল বাজানো হয় ঠিক তার আ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিপদ সংকেত মহাপ্রলয় মহাভয়ঙ্কর ঘটনা সেই মহাপ্রলয় কি তোমরা জানো সেই মহাভয়ঙ্কর কি তোমরা জানো সেই মহা বিপদ সংকেত কি তোমরা জানো যেই দিন মানুষ হবে কীট পতঙ্গের নাই পোকা মাকড়ের নাই যেই দিন বিশাল হিমালয় পাহাড় হবে ধ্বনি তো তুলার নেয় ল্যাব তৈরি করার সময় তোষক তৈরি করার সময় তুলাই যখন লাঠি দিয়ে আঘাত করা হয় ওই তুলার দানা যেভাবে ছিটকে ওঠে হিমালয় পাহাড় সেভাবে আকাশে ছিটকে উঠতে থাকবে ধনী তো তুলার নেয় আল্লাহ বলছেন কোরআনে আমি জানি না মানুষ জানে না তিয়ামতের মাঠের এই বাস্তবতা কেমনে হবে তবে বিজ্ঞান বলতেছে আমরা কোনো সময় কোরআনের সাথে বিজ্ঞানের তুলনা করতে যাই না তুলনা করাকে কোরআনের অপমান মনে করি আমি নিজে ব্যক্তিগতভাবে কোথায় কোরআন আর কোথায় বিজ্ঞান কোরআনের সাথে বিজ্ঞানের তুলনাকে আমি কোরআনের অপমান মনে করি তবে এই জন্য আমরা বিজ্ঞানের তুলনা কোরআনের সাথে দিতে যাই না তবে বিজ্ঞান বলতেছে যে আজকের পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে পৃথিবী ঘুরে যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে শূন্যের এই পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে এই পৃথিবীকে যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য থামিয়ে দেন তো এই পৃথিবীর গায়ে যত বিল্ডিং যত পাহাড় যত মানুষজন বসবাস করতেছে এই ঘুরন্ত পৃথিবী এক সেকেন্ডের জন্য থেমে গেলে পৃথিবীর হিমালয় পাহাড় মানুষজন একশো তলা বিল্ডিং সব কত হাজার কিলোমিটার গতিতে আসমানে উঠতে থাকবে এটা বিজ্ঞান বলতেছে বাকি সুরা কারে আর এই বাস্তবতা কেমন হবে কিয়ামতের মাঠে তা আল্লাহ সুলহান ভালো জানেন এটা বলে আমি যেটা বুঝাতে চাইলাম আমি আপনি দুনিয়াতে কি করতেছি কিসের জন্য পৃথিবীতে এসেছি আমাদের আসলে কি করা উচিত ছিল কিয়ামতের মাঠে আমাদের জন্য কি কাজে দিবে সেটা কি আমরা কোনো সময় ভেবে দেখেছি একটা যুবক যখন তাকে বলা হয় যে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি কেড়ে নেওয়া হবে এরকম ঘটনা আছে না নাই তো যুবক যদি বলে যে না আমি চাকরি ছেড়ে দিলাম তবুও দাড়ি কাটবো না তখন সমাজের মানুষ বলে আরে দেখো কত পাগল এক লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকার চাকরি ছেড়ে দিল দাড়ির জন্য এর মতো বোকা কেউ আছে এটা মানুষ বলে না বলে না বলে আসলে বোকাকে আসলে পাগলকে আসলে মূর্খকে আল্লাহ সুবহান বলছেন কিয়ামতের দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানকে সবচাইতে বেশি ভয় করে সবচাইতে বেশি পরহেজগার কারা আল্লাহ বলছেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা চালাক যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা চালাক তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আরবিতে একটা কথা আছে আল বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে পাগল অন্যের সমালোচনা করে আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে সারাদিনে আমি কি কি খারাপ কাজ করেছি কি কি ভুল কাজ করেছি নিজেই নিজের সমালোচনা করে এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা তো আরবিতে একটা প্রবাদ আছে বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে আর কে বুদ্ধিমান ও আমিল আলিমা বাহাদ মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে সেই বুদ্ধিমান রাসুল সাল্লাহ যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল যা হিলিয়াত যা হিলিয়াত মানে অন্ধকার যা হিলিয়াত মানে মূর্খতা জাহিলিয়ত শব্দটা জাহাল থেকে এসেছে আপনি বলেন অমুক জাহেল মানে অমুক মূর্খ তো জাহেলিয়ত মানে মূর্খতা জাহিলিয়ত মানে মূর্খতার অন্ধকার সেই মূর্খতার অন্ধকারকে দূর করতে আল্লাহ রসুল ইসলামের আলো নিয়ে এসেছিলেন মানে ইসলাম হচ্ছে জ্ঞান বা জ্ঞানের আলো ইসলামের বিপরীত প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা যারা চালা যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা ইসলামকে মানবে আর যাদের জ্ঞান নাই যাদের বুদ্ধি নাই তারা ইসলামকে অমান্য করে চলবে আমি আপনাকে একটা প্রমাণ দেখাই নির্বুদ্ধিতার মূর্খতার কয়েকদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেল না এরকম শত যুবক আছে যারা থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করেছে এই যুবকদের উদাহরণ দিয়ে বলি তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে বলি মানুষ পৃথিবীতে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন আপনি বলবেন যে আমি দিনাজপুরে থাকি আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি রাজশাহীতে থাকি অথচ সত্য কথা হচ্ছে বাস্তব কথা হচ্ছে আমরা কেউ রাজশাহীতেও থাকি না আমরা কেউ দিনাজপুরেও থাকি না আমরা কেউ বাংলাদেশেও থাকি না আমরা আল্লাহ সুবাহান তালা যে সময় সেট করে দিয়েছেন মহাকাল মহাসময় এই মহাসময়ের একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমার জন্ম উনিশশো আমার মৃত্যু আল্লাহ লিখে রেখেছে মানে উনিশশো থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা এই সময়টার মধ্যে আমি বসবাস করি এই সময়টার মধ্যে আমি চাইলে সৌদিতেও থাকতে পারি আমি চাইলে বাংলাদেশেও থাকতে পারি আমি চাইলে ভারতেও থাকতে পারি কিন্তু আমার থাকার জায়গা এই সময় যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই দিন একটা টাইম মেশিন স্টার্ট হয়ে গেছে আমার জীবন থেকে প্রত্যেকটা সময় সেকেন্ড যখন পার হচ্ছে তখন আমার ওই সময়টা কমতেছে কমতেছে যেখানে গিয়ে আমার এই টাইম মেশিন থেমে যাবে সেটা কাছে চলে আসতেছে নিকটে চলে আসতেছে অতি নিকটে চলে আসতেছে পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা শুরু হবে তেসরা ফেব্রুয়ারি পরীক্ষার হলে তিন ঘন্টার সময় থাকে চার ঘন্টার সময় থাকে একটা একটা করে ঘন্টা যখন শেষ হয় তখন যদি কোনো ছাত্র আনন্দ করে এই আনন্দে যে যাক একটা ঘন্টা শেষ হলো আর মাত্র এক ঘন্টা বাকি আছে যাক তিরিশ মিনিট শেষ হলো আর মাত্র দশ মিনিট বাকি আছে যদি কোনো ছেলে পরীক্ষার হলে বসে এরকম আনন্দ করে তাকে আপনি পাগল বলবেন না কি বলবেন জোরে বলেন সে কি মূর্খ ওই শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে থেকে সময় শেষ হওয়ার কারণে আনন্দ করে সে যত বড় মূর্খ যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা তার চাইতে বড় মূর্খ এই জন্যই তো আব্দুল রাজাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল আর বিচারপতি আর শিক্ষামন্ত্রীকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না এটাই বাস্তব ইসলাম বিরোধী প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা পার্থক্য এতটুকু চিন্তা করার শক্তি মানুষের নাই বুঝার শক্তি মানুষের নাই সে শিখেছে ঠিকই কিন্তু আসল জিনিস এখনো শিখেনি আসল জ্ঞান এখনো অর্জন করেনি সম্মানিত উপস্থিতি বলছিলাম পরকালের সেই ভয়াবহতাকে সামনে রেখে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমি আপনি কি করতেছি আমি আপনি কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি না আমি আপনি মূর্খতার পরিচয় দিচ্ছি আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত এখনই হিসাব করা উচিত এখনই চিন্তা ভাবনা করা উচিত যে আমার কিছু নিয়ে যাওয়া উচিত পরকালের জন্য আমার কিছু সংগ্রহ করা উচিত পরকালের জন্য যে ছেলে মেয়ে আমি মানুষ করতেছি তারা কিয়ামতের মাঠে আমার কোনো কাজে দিবে না তারা আমাকে রেখে পালিয়ে যাবে একমাত্র আমার আমল নামাই কিয়ামতের মাঠে আমার কাজে দিবে আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন অনেকেই ভাবে আল্লাহ কোরআনে বলছে দান করো আমার রাস্তায় তখন ইহুদিরা বলেছিল মোহাম্মদ সাল্লামের আল্লাহ ফকির হয়ে গেছে তাই মানুষের কাছে দান চায় নাউজুবিল্লাহ তো আমিও আপনাকে বলতে পারি দান করেন আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে বক্তব্যের শেষে আমার বক্তব্যের শেষে তাদের জন্য দান করবেন এটা আমিও বলতে পারি বা বললাম আল্লাহর রাস্তায় তো আপনি ভাবতে পারেন আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দিচ্ছি এতে তো আমার লস হচ্ছে এটা আপনি ভাবতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে এর উল্টা আল্লাহ সুহান যেখানে দানের কথা বলেছেন সেখানে বলেছেন মানুষ তোমার টাকা আমি দান করতে বলিনি কেননা তোমার পকেটে যে টাকা আছে এটা তোমার টাকা এটা আমি আল্লাহ কোনোদিন বলিনি যে এটা তোমার টাকা কোরআনে আল্লাহ কোনোদিন বলিনি যে আপনার পকেটে যে টাকা আছে আপনার যে দশ বিঘা জমি আছে এটা আপনার সারা কোরআন খুঁজলে পাবেন না আল্লাহ সব জায়গায় বলেছে ওটা আমার আমি তোমাকে দিয়েছি কথা মনে বুঝতে পারে বাস্তবে এটা আল্লাহ পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছিল তখন এই জমির মালিক ছিল আল্লাহ একশো বছর একজনকে খাতে দিয়েছে ২০ বছর আর একজনকে দিয়েছে ষাট বছর আর একজনকে দিয়েছে চল্লিশ বছর আর একজনকে দিয়েছে বংশ পরম্পরায় আস্তে আস্তে আপনি এখন চল্লিশ বছর ভোগ করতেছেন আল্লাহ সেই জমি সেটা কি আপনার এটা আল্লাহ ঠিক আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাও হাত ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওই টাকার মালিকও আল্লাহ এই জন্য কোরআনে সব জায়গায় আল্লাহ বলেছে আমি তোমাকে যে রিজিক দিয়েছি মানে তোমার মানি ব্যাগে যে টাকা আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি তোমার যে জমি আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি ওখান থেকে আমার রাস্তায় ব্যয় করো তবে একটা কথা মনে রাখিও তুমি আবার এটা ভাবিও না যে আমি তোমার ওই টাকার মুখাপেক্ষী এটা ভাবিও না আল্লাহ আল্লাহ হচ্ছেন এক আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন মানুষ চলতে ফিরতে চব্বিশ ঘন্টায় মুখাপেক্ষী মানুষ চলতে ফিরতে চব্বিশ ঘন্টায় মুখাপেক্ষী মানুষ খাদ্য না খেলে বাঁচতে পারবে না মানুষকে সকাল সন্ধ্যা রাতে দিন দিনে তিনবার খেতে হয় মানুষ না ঘুমালে বাঁচতে পারবে না মানুষকে সুস্থ থাকতে হলে ঘুমাতে হয় এই আজকের প্রোগ্রামটা হয়েছে একজন ব্যক্তি একাই এই প্রোগ্রাম আয়োজন করতে পারবে না মানুষ এক সেকেন্ড একাই চলতে পারবে না মানুষের সহযোগিতা ছাড়া মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী আর আল্লাহ হচ্ছেন আল্লাহ সমাদ আল্লাহ না খাদ্যের মুখাপেক্ষী আল্লাহ না ঘুমের মুখাপেক্ষী আল্লাহ না বিশ্রামের মুখাপেক্ষী আল্লাহ না কারো টাকা পয়সার মুখাপেক্ষী বলতে বলতে এটাও বলি আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী নন দলিল এই একটা হাদিস যদি মানুষ আমল করে যে হাদিস এখন আমি আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করব যথেষ্ট বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই এই একটা হাদিসই যদি আপনাদেরকে এখানে জমা করে একটা হাদিসই শোনানো হয় তো এই একটা হাদিসে আপনার জীবনের পাথে হওয়ার জন্য যথেষ্ট রাসুল সাল্লাম বলতেছেন আল্লাহ বলেছেন হাদিসে কুদ্সি হে আমার বান্দারা তোমরা যদি আমার ক্ষতি করতে চাও আমার কোন ক্ষতি করতে পারবে না হে আমার বান্দা তোমরা যদি আমার কোন উপকার করতে চাও তো আমার কোন উপকার করতে পারবে না হে আমার বান্দারা শুনে রাখো তোমাদের প্রথম আদম থেকে নিয়ে শুরু করে তোমাদের শেষ কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আছে যত জিন আছে সবাই যদি সবাই যদি তোমাদের মধ্যে যে সবচেয়ে পরেজদার তার মতো হয়ে যায় দুনিয়ার সবচেয়ে পরহেজগার ব্যক্তি মোহাম্মদ সাল্লাম আল্লাহ বলতেছেন কল্পনা করেন আদম থেকে নিয়ে তেয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ আজকের এই মহা সমাবেশে উপস্থিত প্রত্যেক মানুষ মোহাম্মদ সাল্লাসাল্লামের মতো তাকওয়াবান হয়ে গেল মোহাম্মদ সাল্লাসাল্লামের মতো পরহেজগার হয়ে গেল আল্লাহ কি বলতেছে যদি এরকম হয়ে যায় যে সারা পৃথিবীর সব মানুষ সারা পৃথিবীর সব জিন সবচেয়ে পরহেজগার হয়ে যায় মা সেই আ তো আমার রাজত্বে সরিষার সম্পূর্ণ বৃদ্ধি ঘটবে না মানে এত মানুষের এত পরহেজগার হওয়ার আমি মুখাপেক্ষী নই সারা পৃথিবীর সব মানুষ যদি চব্বিশ ঘন্টা সেজদায় পড়ে থাকে তো এতে আল্লাহর কোনো উপকার সরিষার পরিমাণ মানুষ করতে পারবে না কথা মনে বুঝাতে পারবে আল্লাহ আপনার সিজদার মুখাতে ছিলাম আল্লাহ আপনার টাকার মুখাপেক্ষী নন আল্লাহ আপনার ইবাদতের মুখাপেক্ষী নন আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন তারপরে কি বলতেছেন সবাই যদি শয়তানের মতো খারাপ হয়ে যায় ইবলিস শয়তানের মতো গুনাহগার হয়ে যায় মা আমি আল্লাহ আমার রাজত্বের সম পরিমাণ কমতি হবে না আল্লাহ আকবর কত বড় কথা আল্লাহ সুহান তারপর আল্লাহ সুহান বলতেছেন হে আমার বান্দারা যদি তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মাঠে জমা হও এরকম দিনাজপুরের ভোরে শহীদ ময়দানে বিশাল ময়দানে সারা পৃথিবীর সব মানুষ জমা হয়ে গেল সারা পৃথিবীর সব জিন জমা হয়ে গেল তারপরে কি তারপরে তোমরা সকলে যার যা চাওয়ার আমার নিকটে তাই চাইলে কার একশো বিঘা জমি দরকার চাইলে কার এক কোটি টাকা দরকার চাইলে তার একশো তালা বাড়ি দরকার চাইলে আমি আল্লাহ ওই মুহূর্তে একসাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চাওয়া যদি পূরণ করে দিই সারা পৃথিবীর কোটি কোটি জেনের চাওয়া যদি এক মুহূর্তের মধ্যে পূরণ করে দিই মা নাকাসাদা আলিকা মিম্মা আইন্দি তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধন ভাণ্ডার আছে তার থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবানোর পর ওই সুইকে সমুদ্র থেকে উঠিয়ে নিলে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আমি আল্লাহ আমার ধন ভাণ্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না একটা হাদিস আপনার হেদায়তের জন্য যথেষ্ট হাদিস বলে কি বুঝাতে চাইলাম যে আল্লাহ ঠেকা পড়েনি যে আল্লাহর আপনার ইবাদতের দরকার ঠেকা আপনার পড়েছে দান আপনাকে করতে হবে ঠেকা আপনার পড়েছে আপনি যদি বাঁচতে চান পরকালে কিছু নিয়ে যেতে চান যদি বুদ্ধিমান হতে চান মূর্খ না হতে চান পাগল না হতে চান বোকা না হতে চান তাহলে ঠেকা আপনার পড়েছে এবাদত করে দান সাদাকা করে কিছু নিয়ে যান পরকালের জন্য কিছু সংগ্রহ করে যান দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে নির্দিষ্ট হারে সুদ বাড়বে নির্দিষ্ট হারে মুনাফা বাড়বে আর আল্লাহর ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে কত হারে বাড়বে সেটা আপনি হিসাবও করতে পারবেন না কোথায় এক টাকা দান করেছিলেন কিয়ামতের মাঠে দেখবেন ওটা কত কোটি হয়ে বসে আছে কত হাজার কোটি হয়ে বসে আছে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহর ব্যাংকে টাকা জমা করলে আল্লাহ সেটাকে বেহিসাব বাড়িয়ে দেন দান করার দুটো জিনিস আমি বুঝতে পারি সেটার একটা হচ্ছে দান আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারে দান আপনাকে দুনিয়াবি পরকালীন ইহকালীন আসমানি জমিনী যে কোনো বালায় মুসিবত থেকে হেফাজত করার রক্ষা কবচ হচ্ছে দান মানুষ যদি বিপদে পড়ে তো দুটো কাজ করলে মানুষ বিপদ থেকে উদ্ধার পেতে পারে মানুষ বিপদে পড়লে দুটো কাজ করলে বিপদ থেকে উদ্ধার পেতে পারে এক বিপদে পড়া মাত্র অত ডিসি ওসি মিনিস্টার ডাক্তার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনি মোবাইল ফেলে যে দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে অত তাড়াহুড়ার প্রয়োজন নাই ডাক্তার আপনার কিছু করতে পারবে না ডিসি ওসি আপনার কিছু করতে পারবে না বিপদে পড়া মাত্র আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি আল্লাহকে জানাতে তারপরে আল্লাহ যখন সারা দুনিয়া ঠিক করে দিবেন তখন সারা দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান তাই বিপদে পড়লে দৌড়াদৌড়ি না করে যত বড় বিপদের সংবাদ হোক যত বড় বিপদের সংবাদ হোক সেই বিপদের সংবাদটা আগে দুই রাখা সালাত আদায় করে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি বাঁচাতে পারো তারপরে মানুষের কাছে যান তার আগে নয় দুই আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহর রাস্তায় সাদকা করেন যদি সালাত আদায় করে আল্লাহকে বলতে পারেন আল্লাহ রাস্তায় দান করতে পারেন যত বড় বিপদই হোক আশা করা যায় সেই বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনার বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য কিছু করবেন নিজের জন্য স্বার্থপর হবেন আল্লাহ আপনার এবাদতের মুখাপেক্ষী নয় এই হাদিস নয় বহু আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ সুবহান বলছেন কেউ যদি সুক্রিয়া আদায় করে তাহলে সে নিজের জন্য সুক্রিয়া আদায় করলো অমান কাপারা আর কেউ যদি কুফুরি করে তাহলে আল্লাহ সুবহান মুখাপেক্ষীহীন আল্লাহ কারো সুক্রিয়ারও পরোয়া করেন না আল্লাহ কারো পুফুরিরও পরোয়া করেন না আল্লাহ মুখাপেক্ষীহীন তবে সুক্রিয়া করলে তার নিজের ভালো তার নিজের স্বার্থের জন্য ভালো তার নিজের জন্য কল্যাণকর আল্লাহ আর একাকে বলছেন অমান জাহাদা কেউ যদি আল্লাহ রাস্তায় জেহাদ করতে বের হয় যুদ্ধ করতে বের হয় শহীদ হওয়ার জন্য তাহলে সে যেন মনে রাখে তার এই শহীদ হওয়ার আল্লাহ মুখাপেক্ষে নয় সে যদি শহীদ হয় তাহলে নিজের জন্য শহীদ হোক নিজে পরকালে বাঁচার জন্য শহীদ হতে যাচ্ছে কথা মনে বুঝাতে পারে আল্লাহ ওটাই বলতেছেন যে যুদ্ধ করে পরিশ্রম করে দিনের কাজ করে সে এটা তার নিজের জন্য করে কেন মানুষের সবকিছু আল্লাহ মুখাপেক্ষী কারো শহীদ নন আল্লাহ কারো নন আল্লাহ কারো মুখাপেক্ষী নন নন আর আল্লাহ ছিলেনও না না কেন আল্লাহ এমন একটা সৃষ্টি জীব সৃষ্টি করেছেন তার নাম ফেরিস্তা তার নাম কি ফেরিস্তা যারা হচ্ছে জুনুদুল্লাহ ফেরিস্তারা হচ্ছে আল্লাহর বাহিনী এত ফেরিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন যে কাবা ঘর বরাবর সপ্তম আসমানে একটা ঘর আছে বাইতুল মাহমুর আল্লাহ রাসুল বলছেন বাইতুল মাহমুরকে ফেলে দেওয়া হলে লাখার কাবা বাইতুল মাহমুর কাবার ওপর এসে পড়ে যাবে ওই বাইতুল মামুরে ফেরেস তারা প্রথম দিন সত্তর হাজার সালাত আদায় করেছে করতেই আছে এক দল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে এক দল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে কিন্তু প্রথম যে সত্তর হাজার ঢুকেছিল তারা এখনো দ্বিতীয়বার ঢোকার সুযোগ পায়নি এত ফেরেস্তা আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা একটা ইঞ্চিও জায়গা খালি নাই এক বিঘত জায়গাও খালি নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদায় পড়ে আছে কোনো না কোনো ফেরেশতা সালাতে দাঁড়িয়ে আছে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় ফেরিস্তারা হয় সিজদায় পড়ে আছে না হয় সালাতে দাঁড়িয়ে আছে না হয় আল্লাহর তাসবি তাহলিল করতেছে অতএব আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী ছিলেন না ফেরেস্তারাও বলেছিল আল্লাহকে আল্লাহ মানুষ কেন সৃষ্টি করবেন আমরা তো আপনার তাসবি তাহলিল করতেইছি আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন আপনি নিজে বাঁচতে চাইলে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ সুলতানা বলছে ইয়া হে দুনিয়ার মানুষ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার মানুষ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে মানুষ যদি কখনো আল্লাহর মুখাপেক্ষী না হয় তাহলে একটা দৃশ্য কল্পনা করুন বিশাল আটলান্টিক মহাসাগরের মাঝে আপনি ডুবতেছেন যেদিকে চোখ যায় পানি আর পানি ডানে বামে দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি আপনাকে বাঁচানোর কেউ নাই আপনি হাবুডুবু খাচ্ছেন মরতেছেন বাঁচতেছেন এই অবস্থায় যদি নাস্তিক হয় তখন সে আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাবে কেন ফেরাউনের কথা মনে নাই ফেরাউন যখন ডুবতে ছিল তখন কার মুখাপেক্ষী হলো আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেল যত বড় নাস্তিক হোক এরকম পরিবেশে তাকে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা সবাই আমার মুখাপেক্ষী আর আমি আল্লাহ আমি কারো মুখাপেক্ষী নই না কারো টাকা না কারো ইবাদতে না কারো গুনাহে আমি মুখাপেক্ষী নই আর কায়ত আল্লাহ বলতেছেন আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহ এভাবেই কোরআনে বলছেন তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় তো আল্লাহ মুখাপেক্ষীহীন তাদের সবার কাফের হয়ে যাওয়া আল্লাহর সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ কারো ইবাদতের মুখাপেক্ষী নন আল্লাহ কারো দানের মুখাপেক্ষী নন সম্মানিত উপস্থিতি আমাদেরকে যে আল্লাহ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের স্বার্থের জন্য যেহেতু আল্লাহ মুখাপেক্ষী নয় আমরা যদি নিজে বাঁচতে চাই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদের আমল করতে হবে দান করতে হবে তার জন্য দুই একটা কথা বলে দুই একটা কথা বলি তার জন্য সেটা হচ্ছে আপনি বুদ্ধিমত্তার পরিচয় কেন দেবেন আল্লাহ কোরআন মাজিদে বলছে আফা হাসিকুম আন্নামা খালাকনাকুম দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি খেলতাম আসা পুতুল বানালাম ভেঙে ফেলে দিলাম নদীর ধারে বালি দিয়ে বাড়ি তৈরি করলাম ভেঙে ফেলে দিলাম আমি কি তোমাদেরকে খেলতাম আসা হিসেবে সৃষ্টি করেছি তোমরা কি এটা মনে করো অসম্ভব মানুষ কি মনে করে মানুষকে এমনি ছেড়ে দেওয়া হবে মানুষ প্রথমবার মোবাইল বানিয়েছে কষ্ট হয়েছে প্রথমবার দিনাজপুর বড় মাঠে সম্মেলন করতে কষ্ট হয়েছে যত দিন যাচ্ছে তত সহজ হয়ে যাচ্ছে প্রথমবার মানুষের বিমান বানাতে কষ্ট হয়েছে তারপরে আর কষ্ট হয়নি তো আল্লাহ মানুষকে প্রথমবার বানাতে পারবেন আর দ্বিতীয়বার পারবেন না এটা কি আপনি বিশ্বাস করেন আল্লাহ সুহান কোরআনে বলতেছেন ইউহি আল্লাযী আনশাআহা আউয়াল মাররা ওই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন এই যে আজকে দিনাজপুর বড় মাঠে যারা উপস্থিত আছে সবাইকে এখন প্রথমবারের মতো কে সৃষ্টি করেছে কিয়মতের মাঠে আমাদের সবাইকে আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না পারবেন তাহলে কেন আমরা সেই দিনের প্রস্তুতি নিব না কেন আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিব না আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আবদুল্লাহ চলে গেছে দুনিয়াতে নাই অথচ আমার হাত আমার পা আমার চুল আমার নাক আমার মুখ সব কিছুই আছে তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রূপ ছিল ওই রূপটা আমার ভিতর থেকে চলে যাবে ওই রূপটা যেখানে যাবে সেখানে বিচার হবে ওই রুহটা যেখানে গেছে সেখানে বিচার হবে অতএব বিচার সত্য অতএব কেয়ামত সত্য পরকাল সত্য যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন বাড়িঘর অনেক করেছেন এবার একটু পরকাল কিয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা খালাক্তুম জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার ইবাদত করবে আমার জিকির আজকার করবে আমার তাসবি তাহলিল করবে এটাই মানুষের কাজ তাহলে খাওয়া দাওয়া চাকরি বাকরি বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে কথা মনে হয় বুঝাতে পারি বেঁচে না খেলে তো বেঁচে থাকবে না বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে কিন্তু আসল কাজ কি কথা বলেন না যে আসল কাজ কি এবাদত করা আসল কাজ এই চাকরি বাকরি জমি জায়গা এগুলো আসল কাজ নয় এইগুলো বাঁচতে হবে তাই করতেছেন না হলে মরে যাবেন দুনিয়াতে বাঁচতে হবে তাই করতেছেন আসল কাজ হচ্ছে এবাদত করা আসল কাজ জিকির আজকার করা কিন্তু আল্লাহ জানে দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির আজকার করতে পারবে না দুনিয়ার মানুষ আমি জানি তোমরা চব্বিশ ঘন্টা পারবে না তবে অন্তত পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে সারাদিনে পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করি আল্লাহ স্মরণ করলে আল্লাহর কোন উপকার আছে তার না স্মরণ করলে আপনারই উপকার আছে আজকে আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি যা করেন না কেন আপনারই উপকার স্মরণও যদি করেন তো আপনারই উপকার ইউনুস আলী সালাতাম যখন মাছের পেটে ছিল তখন তিনি বলেছিলেন আর আল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করতো ইউনুস যদি মাছের পেটে আমাকে মনে না করতো তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়াম পর্যন্ত রেখে দিতাম আল্লাহ বলছেন ফাদকুরুনি করুকুম দুনিয়ার মানুষ তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে আফ্রিকার জঙ্গলের অতল গহব্বরে বিশাল মরুভূমিতে নির্জন যেখানে থাকো না কেন যখন থাকো না কেন তুমি একটা নগণ্য সৃষ্টি জীব হওয়ার পরও আমি মহাপরাক্রমশালী আল্লাহকে যদি স্মরণ করো যেখান থেকে স্মরণ করবে যখন স্মরণ করবে আমি আল্লাহ তখনই সাড়া দিব আল্লাহ তাহলে আল্লাহকে স্মরণ করলে কার লাভ আপনার লাভ এরকম গভীর ইবাদত আছে যেগুলো করলে আপনার লাভ রাসুল সাল্লাম বলতেছেন যে ফজরের সালাত আদায় করলো তার হেফাজতের দায়িত্ব আল্লাহ তার ফজরের সালাত আদায় করে আপনার লাভ আল্লাহ সুহান তালা আপনাকে হেফাজত করবেন সম্মানিত উপস্থিতি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই টাকা পয়সা উপার্জন করা এইভাবে দিক বিদিক ঘুরে বেড়ানো বস্তুবাদী হওয়া বস্তুবাদী মানে যেটা বস্তু এগুলো হচ্ছে বস্তু চোখে দেখা যায় সব সময় টাকার চিন্তা সব সময় বস্তুর চিন্তা এটা হচ্ছে বস্তুবাদী হওয়া এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় এটা ধোকা এটা ধোকা এটা ধোকা বরং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা কিভাবে এবাদত করে জান্নাতে যাব নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবো আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত কেন এই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত তার দু একটা কারণ আপনাদের সামনে বলেছি আরো একটা কারণ বলি রাসুল সাল্লামের পূর্বের সকল গুণা পরের সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এটা কি জানেন আপনারা আল্লাহ রসুলের আগে পরে সব গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারপর আল্লাহ রসুল এত ইবাদত করতেন এত ইবাদত করতেন এত ইবাদত করতেন যে তার পায়ের গোড়ালি ফুলে যেত তো সাহাবিরা জিজ্ঞেস করলেন এত গুণা আল্লাহ আপনার সব গুণা ক্ষমা করে দিয়েছে আগের পরে তাও কেন আপনি এত ইবাদত করেন তখন আল্লাহ রসুল বলতেছে আফালা আকুম আবদান শাকুরা আমি কি আল্লাহর শুক্রিয়া আদায়কারী বান্দা হব না আল্লাহ আপনি যে আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন তার কি সুক্রিয়া আদায় করতে হবে না তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তো গণে শেষ করতে পারবেন না আমি আপনাকে একটা নিয়ামতের কথা বলি এই যে মোবাইল গুলো চলতেছে এই মোবাইল গুলোতে মেগাপিক্সেল আছে ক্যামেরায় এইট মেগাপিক্সেল ষোলো সিক্সটিন মেগাপিক্সেল এখনো পৃথিবীতে এমন কোনো ক্যামেরা তৈরি হয়নি যেই ক্যামেরা রাতের বাস্তব সৌন্দর্যকে তারকা খচিত চন্দ্র খচিত রাতের বাস্তব সৌন্দর্যকে ক্যামেরার ছবিতে ফুটিয়ে তুলবে ইন্টারনেটে রাতের যত ছবি আছে সব ফটোশপ করে আঁকানো বাস্তব ক্যামেরার কোনো ছবি নাই কেননা ক্যামেরা এখনো অত মেগাপিক্সেলের হতে পারেনি যত মেগাপিক্সেল দিলে রাতের আকাশকে সুন্দর করে ধরা যায় পৃথিবীতে সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা পঞ্চাশ আর আল্লাহ মানুষের চোখে দিয়েছেন পাঁচশো সত্তর মেগাপিক্সেল এই জন্য মানুষের চোখ দিয়ে রাতের আকাশকে উপভোগ করতে পারে এই জন্য বাস্তব ছবিতে যেটা আপনি দেখেন অনেক সুন্দর ওই জায়গায় যখন আপনি নিজে চোখে দেখতে যান তখন অত সুন্দর মনে হয় না কেননা যেই ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল তার পাওয়ার ছিল কম আর আল্লাহর দেওয়া যে ক্যামেরা দেখতেছে এর পাওয়ার হচ্ছে বেশি এই জন্য ভুল ত্রুটি খুঁটিনাটি খুঁতগুলো ওই চোখের সামনে ধরা পড়ে যায় এই জন্য অত ভালো লাগে না আর ক্যামেরার অত ক্ষমতা নাই এই জন্য ক্যামেরা শুধু ভালো ভালো জায়গাটুকু ধরে নেয় আর দেখতে তখন সুন্দর লাগে ছবিতে বাস্তবে গেলে অত সুন্দর লাগে না আল্লাহর দেওয়া এই একটা চোখের আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় আজীবন সারা জীবন করতে পারবেন না সকাল সন্ধ্যা আল্লাহর খাচ্ছেন আল্লাহর জমিনে বসে আছেন আল্লাহর দেওয়া রক্তের আলো ভোগ করতেছেন আল্লাহর দেওয়া অক্সিজেন মেডিকেলে গেলে অক্সিজেনের কত দাম দেখেন তা আপনি কি আল্লাহর একটু সুক্রিয়া আদায় করতে চান না না নিমক হারাম হতে চান নিমক হারাম বোঝেন যার খায় তার গুণ গায় না তাকে কি বলে নিমক মানুষ নিমক হারাম মানুষ যা খায় তার গম খায় না মানুষ খায় আল্লাহ পরে আল্লাহ জমিনে থাকে আল্লাহ আল্লাহর সূর্য আল্লাহর আলো আল্লাহর বাতাস আল্লাহর অক্সিজেন আল্লাহর জীবন আল্লাহর মৃত্যু আল্লাহর চোখ আল্লাহর নাক আল্লাহর কান আল্লাহর মেধা আল্লাহর বুদ্ধি আল্লাহর টাকা পয়সা আল্লাহর জমি জায়গা সব মানুষ ভক্ষণ করে আর যখন দোয়া করার দরকার হয় তখন শাহজালালের মাজারে চলে যায় আর যখন অসুখ হয় তখন তাবিজ কবজের কাছে চলে যায় ওই মানুষকে আবার বলে যে আমি সন্তান নিব না তুই নেওয়ার কে আল্লাহ যদি না দেয় সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষ বড় নিমক খারাপ মানুষের উচিত শুকুর গুজার হওয়া এটি আল্লাহ বলেছেন অশকুরুলি ওয়ালায়াতা ফরুল তোমরা আমার সুক্রিয়া আদায় করো তোমরা আমার সুক্রিয়া আদায় করো তাই আল্লাহর সুক্রিয়া আদায় করোনার্থে আপনাদের উচিত আল্লাহ ইবাদত করা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের জন্য কিছু নিয়ে যাওয়া দুই আল্লাহর ইবাদত আপনি কেন করবেন আল্লাহর ইবাদত এই জন্য করবেন যে আপনার যে আত্মা আছে এই আত্মা সর্বদা ছটপট করে গুনাহের কারণে কিসের কারণে গুনাহের কারণে দলিল আপনি আয়াতে বলতেছেন রব্বানা বালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ আমি আমার নিজের আত্মার উপর অত্যাচার করেছি রব্বানা জালামনা মানে কি জানেন রব্বানা জালামনা আনফুসানা মানে এটা নয় যে হে আল্লাহ আমি গুনাহ করেছি রব্বানা জালামনা আনফুসানা মানে হচ্ছে হে আল্লাহ আমি আমার আত্মার উপর কি করেছি জুলুম করেছে অত্যাচার করেছে তার মানে আপনি যতবার পাপ করেন যতবার গুনাহ করেন আপনার আত্মার উপর একটা কালো দাগ পড়ে যায় আত্মা ছটপট করতে থাকে অস্থির হয়ে যায় হতাশ হয়ে যায় চিন্তা যুক্ত হয়ে যায় কেননা ওই আত্মাকে তো আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু আপনার হাওয়া আপনার প্রবৃত্তি আপনার মনের স্বাদ মনের চাহিদা টাকার নেশা গুনাহের নেশা আপনি আত্মার উপর অত্যাচার করেই চলেছেন করেই চলেছেন করেই চলেছেন আত্মাকে আপনি শান্তি দিচ্ছেন না যখন এই গুনাহের বোঝা অনেক বেশি হয়ে যায় তখন অস্থিরতার একটা পর্যায়ে হতাশার একটা পর্যায়ে চিন্তার একটা পর্যায়ে আত্মা আত্মহত্যা করে বসে অথবা সব পাপ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় ফিরে আসে এটাই আল্লাহ বলেছে আল্লাহ তোমাদের গুনাহের কারণে তোমাদের আত্মা যে ছটপট করতেছে অস্থির হয়ে আছে হতাশ হয়ে আছে তোমরা যদি তোমাদের আত্মাগুলোকে শান্ত করতে চাও শান্তি দিতে চাও প্রশান্তি দিতে চাও তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করো জেনে রাখো আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় আল্লাহ আমি যদি আপনাকে বুঝাতে না পারি এগুলোর মর্মার্থ আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বোঝাতে চাচ্ছি তত ভালোভাবে যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি তত ভালোভাবে যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আমি বলতে চাচ্ছি আপনি কোটি টাকার মালিক হলেও আত্মার শান্তি কিনতে পারবেন না আপনি একশোতলা বিল্ডিং এর মালিক হলেও এসি দেওয়া থাকলেও আপনি আত্মার শান্তি কিনতে পারবেন না রাত্রে ঘুম হবে না আত্মার শান্তি কিনতে পারবেন না আত্মার শান্তি নিহিত আছে আল্লাহ স্মরণে একশো তালা বাড়ি করে যদি বলেন হাদা রব্বিনী এই একশো তালা বাড়ি আল্লাহ দয়া করতে পেরেছি আত্মা শান্ত হয়ে যাবে এক কোটি টাকা ইনকাম করে যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া ছিল তা ইনকাম করতে পেরেছি না হলে পারতাম না আত্মা শান্ত হয়ে যাবে আত্মা প্রশান্তি পাবে তাহলে যত কোটি টাকার মালিক হন যত বড় বিল্ডিং বানান শান্তি কিনতে পারবেন না আত্মা প্রশান্তি কিনতে পারবেন না আত্মাকে যদি শান্তি দিতে চান ইসলামে ফিরে আসতে হবে আল্লাহর স্মরণে ফিরে আসতে হবে আল্লাহর জিকিরে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি একটা কারণ বললাম নিমুখ হারাম হয়ে না শুক্রিয়া আদায় করেন আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য তার ইবাদত করে দূর নিজের আত্মাকে জুলুম থেকে বাঁচাতে অত্যাচার থেকে বাঁচাতে শান্ত করতে প্রশান্তি দিতে অস্থিরতা হতাশা দুঃখ ক্লান্ত চিন্তা থেকে বাঁচাতে আল্লাহ দিকে ফিরে আসেন আল্লাহকে স্মরণ করুন আল্লাহ বড় অভিভাবক আল্লাহ বড় অভিভাবক আল্লাহ বড় সাহায্যকারী আল্লাহ বড় সহযোগিতাকারী আল্লাহ বড় পানাদার আশ্রয় পাওয়া যায় আল্লাহ সম্মানিত উপস্থিতি তিন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য পরীক্ষা হিসেবে আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করতে এটা পরীক্ষা করতে যে কে কেমন ভালো করে যেমন স্কুলের হেডমাস্টার কোনো ছাত্র যদি ফার্স্ট হয়ে যায় স্কুলের হেডমাস্টারের কোনো লাভও নাই কেউ যদি ফেল করে প্রিন্সিপালের কোনো ক্ষতিও নাই যে ফার্স্ট করেছিল প্রিন্সিপালকে না একশোটা টাকা দিবে না একটা জমি কিনে দিবে না একটা বাড়ি কিনে দিবে কোন উপকার নাই প্রিন্সিপালের কিন্তু প্রিন্সিপাল দেখতে চাচ্ছেন কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে পরীক্ষা বাস এতটুকু আপনার এবাদতে আল্লাহর কোনো উপকার নাই আপনার গুনাহে আল্লাহর কোনো ক্ষতি নাই আপনি যদি এবাদত করে ফার্স্ট হয়ে যান আপনি খুশি হবেন আপনি সফল কাম হাজা আজিম এটাই মহা সফলতা এটাই মহা সফলতা আর যত সফলতা আছে সব সফলতা দিন শেষে ব্যর্থতা ক্লাসের ফার্স্ট হয়ে যাওয়া দিন শেষে ব্যর্থতা বিশাল চাকরি দিন শেষে ব্যর্থতা এগুলোর কোনো বাস্তবতা নেই আর কিয়মতের মাঠে সফল হয়ে যাওয়া আসল সফলতা মহা সফলতা তাই মানুষের উচিত কিয়ামতের মাঠে সফল হওয়ার চেষ্টা করা কিয়ামতের মাঠে ফার্স্ট হওয়ার চেষ্টা করা কিয়মতের মাঠে জান্নাত পাওয়ার চেষ্টা করা যখন রসুল সাল্লাসাল্লাম ইয়াসেরের পরিবার সুমাইয়া আনহা তার ছেলে তার ছেলে আম্মা তার স্বামী ইয়াসের তাদের উপর যখন আবু জেহেল অত্যাচার করতেছিল তখন আল্লাহ রসুল তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন সবরান হে ইয়াসিরের পরিবার আজ তোমরা আমি মোহাম্মদ আমার কথা শুনতে গিয়ে যে অত্যাচার ভোগ করতেছ যে নির্যাতন ভোগ করতেছ যে কষ্ট ভোগ করতেছ আমি মোহাম্মদ এই নির্যাতনের বিনিময়ে এই কষ্টের বিনিময়ে এই দুঃখের বিনিময়ে তোমাদেরকে ওয়াদা দিতে পারবো না যা আমি তোমাদেরকে একদিন এমপি বানিয়ে দিব মন্ত্রী বানিয়ে দিব চেয়ারম্যান বানিয়ে দিব জমি জায়গার মালিক করে দিব ফ্ল্যাট বাড়ির মালিক করে দেবো এই ওয়াদা দিতে পারবো না তবে আমি মোহাম্মদ এতটুকু বলতে পারি জান্না আজকে অত্যাচার জুলুম নির্যাতনের উপর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেব মানুষের উচিত ওই জান্নাত পাওয়ার চেষ্টা করা ওই জান্নাতের জন্য এগিয়ে যাও তোমরা দৌড়ে যাও তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ জান্নাতের জন্য আল্লাহ রহমতের জন্য আল্লাহ জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে প্রতিযোগিতা করে এগিয়ে যাও রাসুল সাল্লাহ আলী সাল্লামের হাতে যখন বায়াত করতেছিল মদিনাবাসী তাদের মধ্যে একজন ছিলেন তখন আল্লাহ রাসুল তাদের থেকে বায়াত নিচ্ছিলেন শপথ বায়াত শুধু রাষ্ট্রনেতার হাতে জেহাদের উদ্দেশ্যে আনুগত্যের উদ্দেশ্যে শুধু রাষ্ট্রনেতার হাতে করা যায় অন্য কারো কাছে নয় আল্লাহ রসুল যখন তাদের থেকে বায়াত নিচ্ছিলেন তখন বায়াতে এই বাক্যগুলো ছিল তোমরা আমার কথা শুনবে দুঃখে কষ্টে এই মর্মে বায়াত করো টাকা পয়সা দিবে দান করবে সচ্ছল থাকো অসচ্ছল থাকো এই মর্মে বায়াত করো সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এই মর্মে বায়াত করো তারপরে বলতে বলতে বলতে বলতে আল্লাহ রসুল বললেন তান্না হুনি মিম্মা তান্না উনা আনফুসাকুম আমি মোহাম্মদ যখন স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে তোমাদের মদিনায় হিজরত করব তখন তোমরা তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে যেভাবে হেফাজত করো আমি মোহাম্মদ আমার সন্তান সন্ততি আমার পরিবার পরিজনকে সেভাবে হেফাজত করবে এই মর্মে বায়াত করা তোমরা যদি এগুলোর উপর বায়াত করো তাহলে দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে দিতে পারবো এটা আমি জানি না তবে একটা শব্দ শুধু আল্লাহ রাসুল উচ্চারণ করেছিলেন ওয়ালা কুমল জান্নাত এই বায়াত যদি তোমরা করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেব সম্মানিত উপস্থিতি অতএব আমাদের উচিত জান্নাতের জন্য চেষ্টা করা জান্নাতের দিকে দৌড়ে যাওয়া দুনিয়ার এই মায়া দুনিয়ার এই লোভ লালসা খেল তামাশা মাত্র আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে বলেছেন একটা ছোট্ট বাচ্চা নদীর ধারে গিয়ে যেমন পুতুল তৈরি করে বাড়ি তৈরি করে বালি দিয়ে খেলা শেষ হলে বাড়িটা ভেঙে দিয়ে চলে আসে ওই বাড়ির মূল্য ওই ছোট বাচ্চার নিকটে যত এই সারা দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে ততটুকু নয় খেল তামাশার দুনিয়া তাই দুনিয়ার এই খেল তামাশার পিছনে না ছুটে এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে কোন মতে দুনিয়াতে বেঁচে থেকে ষাট বছরের জীবন কোন মতে পার করে পরকালে আল্লাহর নিকটে জান্নাত নেওয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ আমিন এই বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ